আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় মনের আধার কাল মুছে করো আলোময় আমাদের করো আলোময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবা তন্য সোহা আজ কবুল করে না জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবা তন্ন সোহা আজ কবুল করে না জীবনের ভুলগুলো সব ক্ষমা করে দাও তবাতন নসুহা আজ কবুল করে না আমাদের গোমরা দিলে দাও গো প্রভু শুধুই তোমার ভয় মোদের এক করে দাও আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়া ভুলেছি ইতিহাস ভুলেছি পথ ভুলেছি আপন পর ভুলেছি শপথ ভুলেছি ইতিহাস ভুলেছি পথ ভুলেছি আপন পর ভুলেছি শপথ বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল জেহাদের কঠিন পথে রাখিও অটল বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল জেহাদের কঠিন পথে রাখিও অটল বাতিলের উৎখাতে দাও দৃঢ় মনোবল জেহাদের কঠিন পথে রাখিও অটল মালিকের স্বপ্ন যেন এই জমিনে হয় বিজয়ী হয় মোদের করে দাও আমাদের এক করে দাও নে করে দাও ও গো ময় আমাদের করে দাও নে করে দাও ও গো ময় মনের আধার কাল মুছে করো আলোময় আমাদের করো আলোময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় মনের আধার কাল মুছে করো আলোময় আমাদের করো আলোময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়াময় আমাদের এক করে দাও নে করে দাও ও গো দয়া